লোকেরা যেরকম ভাবে তাদের নবী রসুল ও অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছিল গুলু করেছিল ঠিক একইভাবে ইসলামের ভিতরেও সে বাড়াবাড়ি শুরু হয়েছে এর মধ্যে কতগুলো বিষয় আমরা আলোচনা করেছি আমাদের নবী আল্লাহর জাতি নূরের তৈরি এরকম একদল লোক প্রচার করে আমাদের নবী মানুষ ছিলেন না তিনি ছিলেন আল্লাহর অংশ এ বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে আগমন করেছেন সকলেই ছিলেন মানুষ সকলের প্রতি আল্লাহ সুহান ওহি নাজিল করেছেন তারা কেউ আল্লাহর জাতি নূরের তৈরি ছিলেন না আজকেও আমরা এরকম আরেকটি বিষয় আলোচনা করব যেটি সাধারণ মানুষের মধ্যে একটা বদ্ধমূল আকিদা আল্লাহর নবী আলিমুল গায়েব ছিলেন একদল মানুষ নবীকে আলেমুল গাইব গায়েব বা অদৃশ্যের এলেম রাখেন বলে বিশ্বাস করে এর ভিত্তিতে তারা যে কোনো জায়গায় মিলাদে দাঁড়িয়ে যায় যেহেতু আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম মিলাদে হাজির হয়ে যান আমরা এক একটি বিষয় আলোচনা পেশ করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলেই আমরা করতে পারবো ইনশাআল্লাহ এলমুল গাইব বলতে কি বুঝায় গাইব হল দুই রকম অদৃশ্য বা গাইব বলতে দুই রকম জিনিসকে বোঝানো হয় একটা হচ্ছে যার কোনো কিছুই আমাদের জানা নেই আর এক প্রকার হচ্ছে যেগুলো আমরা ওহির মাধ্যমে জানতে পেরেছি নবী রসুলদের মাধ্যমে জানতে পেরেছি যেমন জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ আছেন আমরা আল্লাহকে কেউ দেখিনি জান্নাত জাহান্নাম কেউ দেখিনি কিন্তু নবী রাসুলগুন আমাদের বলেছেন তারা ওহের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি এ হল এক প্রকারের গাইড পবিত্র কোরআনের সুরায় বাকারার একেবারে শুরুর দিকে মোত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবাহান বলেছেন হুদাল্লিল মুত্তাকিন যারা বিশ্বাস করে ইমান রাখে গায়েবের উপরে অদৃশ্যের উপরে কোরআনের শুরুতেই বলা হয়েছে আল্লাহকে না দেখে আল্লাহর জান্নাত জাহান্নাম না দেখে পুলসেরাত না দেখে বিশ্বাস করা বিল তো না দেখে বিশ্বাস করব কিভাবে ওহির মাধ্যমে জেনে এ হলো এক প্রকারের গায়েব আর এক প্রকারের গায়েব হচ্ছে যেগুলো আমাদেরকে জানানো হয় নাই ওহির মাধ্যমেও জানানো হয়নি আল্লাহ সুবহান জানেন অন্য কথায় বলতে গেলে একটা হচ্ছে কোনো মাধ্যমে জানা আর একটা হচ্ছে কোনো মাধ্যম ছাড়া সরাসরি জানা কোনো মাধ্যম ছাড়া সরাসরি যিনি জানেন নিজের থেকে নিজে জানেন কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এই প্রকারের এলমুল গাইবের মালিক একমাত্র আল্লাহ সুবাহান এই প্রকারের আলিমুল গাইব একমাত্র আল্লাহ সুবাহান এছাড়া যত নবী রসুল অলিয়া উলিয়া মমিন মুতাকিম তাদেরকে যদি বলা হয় আলিমুল গাইব এর মানে হচ্ছে তারা ওহির মাধ্যমে নবীরা ওহির মাধ্যমে জানেন অন্যরা নবীদের মাধ্যমে জেনেছেন এই দ্বিতীয় অর্থে আমরা সকলে আলিমুল গাই কেন আমরা জানি জান্নাত আছে এটা সকলে জানি না তাহলে আমরা গায়েব জানি আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ আছেন আল্লাহকে আমরা কেউ দেখি নাই না দেখে বিশ্বাস করেছি আমরা জানি আল্লাহ আছেন তাহলে আমরা সকলে গায়েব জানি আলিমুল গায়েব এমনি ভাবে আল্লাহর জান্নাত জাহান্নাম তুলসিরাত হাউজে কাউসার সবগুলো আমরা বিশ্বাস করি জানি আছে কিন্তু আমরা কেউ দেখি নাই এইরকম যদি কোনো মাধ্যমে জানার কারণে আলেমুল গাইব বলা হয় তাহলে সেরকম আলেমুল গাইব আপনি আমি সহ সকলেই কিন্তু পরিভাষায় এটাকে আলেমুল গায়েব বলা হয় না আলেমুল গায়েব বলা হয় কাকে যে কোনো মাধ্যম ছাড়া কোন রকম জানানো ছাড়া নিজের থেকে নিজে জানেন তাকেই বলা হয় পরিভাষে আলেমুল গাইব আর এই রকম আলেমুল গাইব হচ্ছেন একমাত্র আল্লাহ সুহান আল্লাহ ছাড়া আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব আমি আবার বলছি আল্লাহ তালা যে অর্থে আলেমুল গাই এই অর্থে যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে আলেমুল গাই বিশ্বাস করে অথবা কোন পীর বুজুর্গ অলিয়া অলিয়া নবী রাসুলকে ওই অর্থে আলেমুল গায়ে বিশ্বাস করে তাহলে সে ব্যক্তি সিরেকি আকবারে লিপ্ত আছে এবং সে ব্যক্তি মুশ্রেক হয়ে যাবে বিষয়টি ছোটখাটো নয় নবী রসুলরা অনেক ভবিষ্যৎবাণী করেছেন বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ভয় নেই আবু জাহেল আবুল লাহাবের লাশ এখানে পাওয়া যাবে আবু জাহেলের লাশ আবুল আহাব না আবুল আহাব তো অন্যভাবে মারা গেছে ওপা সাইবা মক্কার কিছু নাম করা কাফেরদের নাম ধরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওদেরকে এই এই জায়গায় পাওয়া যাবে মৃত্যু অবস্থায় এবং তাই পাওয়া গেছে সুতরাং একদল আলেম এই কাহিনীটা বয়ান করে বলেন আল্লাহ নবী আলেমুল গাই এমনি ভাবে ওরা মাহফিলের মধ্যে জনগণ যেরকম বাংলাদেশের একটা বক্তা আছে তার একটা বক্তৃতা আমাকে একজন শোনালো আল্লাহর নবী নূরের তৈরি খালি কি নূরের তৈরি নবীর মেয়েরাও নূরের তৈরি ওসমান যেহেতু দুইটা মেয়েকে বিয়ে করেছে সেই জন্য ওসমানকে বলা হয় জিন নূর আইন দুই নূরের অধিকারী তাহলে নূর যদি না হয় তাহলে দুই নূরের অধিকারী হলো কি করে অতএব নূরে নবীর মেয়েরাও নূর এখন যেরকম বক্তা সেরকম শ্রোতা এই অশিক্ষিত মূর্খ এই লোকদেরকে আপনি কেমনে বুঝাবেন এইখানে নূর মানে হচ্ছে এটা রূপ করতে আলো বলা হয় যেমন আলোকিত মানুষ এটাকে আরবিতে বললে বলতে হবে কি আল ইনসানুল মুনাব্বার রজল মুনাব্বার রজল নূর আলোকিত মানুষ এখন যদি এর অর্থ দাঁড়ায় লোকটা নূরের তৈরি তো যাই হোক যেহেতু ওসমানকে জিন আইন বলা হয় দুই নূরের অধিকারী অতএব আল্লাহর নবীর দুই মেয়ে ছিল নূর নবী ও নূর নবীর মেয়েরাও নূর একজন লোক কে বলেছে মিলাপ নেই বক্তা এদেশের একজন শীর্ষ পর্দার আলেন রেডিও টেলিভিশনে তার বক্তব্য চলে একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালও ঢাকার কিতাব খুলে ধরে বলে কে বলেছে মিলাদ নেই এই তো তিরমিজিতে আছে বাবু মিলাদ নবী সাল্লাম আল্লাহর নবীর মিলাদ প্রসঙ্গে এই তো মিলাদ পাওয়া গেছে এই লোকটা জানে যে এইখানে মিলাদ মানে হচ্ছে আল্লাহর নবীর জন্ম প্রসঙ্গে আলোচনার হাদিসগুলো আনা হয়েছে কিন্তু সে দেখাইল মিলাদ আছে আল্লাহর নবীর জন্ম হয়েছে আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে কোনো বিতর্ক আছে আল্লাহর নবীর মিলাদ মানে জন্ম এটা দুনিয়ার কোন মানুষ অস্বীকার করেছে এটা কোনো মমিন তো অস্বীকার করেই না এহুদি খ্রিস্টান পর্যন্ত অস্বীকার করে নাই জন্মগ্রহণ করেছে এই মিলাদ তো হাদিসে আছে তোমাদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে পরিভাষায় যে মিলাদ আমাদের সমাজে প্রচলিত মিলাদ সাল্লাহ মোহাম্মদ সুরে সুর মিলিয়া তালে তাল মিলিয়া দাঁড়াইয়া যে মিলাদ পড়ে এই প্রচলিত মিলাদ নিয়ে তুমপে লাখো সালাম এর মিলাদ নিয়ে হচ্ছে বিতর্ক এই মিলাদ কোথাও নেই অথচ খুলে দেখাইল কে বলেছে মিলাদ নেই এই তো হাদিসে আছে বাবু মিলাদ নবী সাল্লাম দেখাই দিল আর মূর্খ মুড়িদেরা মাসাল্লাহ এগুলো শুনলে যে খুশি হয় পেয়েছি যে বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া উচিত আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন কোরআনে পরিষ্কার বলা হয়েছে সুরায়ান নজম তেপ্পান্ন নম্বর সুরার তৃতীয় এবং চতুর্থ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন হাওয়া ইন হুয়া কোনো কিছু বলেন না ইন তবে তার প্রতি যা ওহি করা হয় কেবলমাত্র তাই তিনি বলেন এখানে পরিষ্কার হয়ে গেল বদরের যুদ্ধ সম্পর্কে বলা আছে আল্লাহ রব্বুল আলম ওহি করেছেন আন্নি আমি তোমাদেরকে সাহায্য করছি ফেরেস্তা দিয়ে এটা কোরআনে আছে না তো কোরআনে পরিষ্কার বলা আছে এমনি ভাবে আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন আল্লাহর নবীর যে বাহনটা ছিল উটের উপরে বসা ছিল উঠ থেমে গেল এই বেদাতি আলেমেরা জনগণকে বুঝায় খালি কি নবী গায়েব জানে নবীর উঠ পর্যন্ত গায়েব জানে আবু এব আনসারির বাড়ি চিনল কি করে নবীর উঠ পর্যন্ত গায়েব জানে আর এই মূর্খ শ্রোতারা মাশাল্লাহ জোরে সোভান আল্লাহ বলে অথচ হাদিসে বলা আছে তোমরা আমার উঠ ছেড়ে দাও ফাইন্নাহা মামুরা তুমিন আল্লাহ এই উঠ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আল্লাহ তাকে যেখানে আদেশ করবেন সেখানে থেমে যাবে এমনি ভাবে কোরআনের আয়াত পরিষ্কার করে দিয়েছে একবারে আনিল হাওয়া তিনি নিজের থেকে কোনো কিছু বলেন না ইন ইল্লা ওয়াহয়ুহা তবে ওহি যা তার প্রতি ওহি করা হয় তার মাধ্যমেই তিনি বলেন সুরায় নাজম তিপ্পান্ন নম্বর সুরার তিন এবং চার নম্বর আয়াত এরপরে আরো কঠিন আয়াত মমিনদের জন্য খুবই জরুরি আল্লাহ তাআলা সুরায় আল হাক্কা এর চৌচল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদ আল আকাবিল لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين যদি তিনি কিছু কথা আমাদের পক্ষ হয়ে তৈরি করে বলতেন তাকাব্বালা তৈরি করে বলতেন আল্লাহর পক্ষ থেকে বলছেন যেটা আল্লাহ বলেন নাই এরকম যদি কোনো কিছু বলতেন আল্লাহ তারা বলছেন লাখাদনা মিনহু বিল আমি তার ডান হাত চেপে ধরতাম মিনহুল ওয়াতিন এরপরে আমি তার গর্দানের সাহারকটা কেটে ফেলতাম লাকতানা আমি কেটে ফেলতাম মিনহুল ওয়াতিন তার গর্দানের সাহারকটাকে সামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিফিন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নেই কেউ নেই যে থেকে বাধা প্রদান করতে পারে এত কঠোরভাবে আল্লাহ তারা বলছেন সুরা আল হাক্কার চৌচল্লিশ থেকে নিয়ে সাতচল্লিশ আয়াত পর্যন্ত আমরা এবারে কোরআনে আয়াত দেখব আল্লাহ সুবহান সুরায় আলা নাম ছয় নাম্বার সুরার উনষাট নম্বর আয়াতে উনষাট নম্বর আয়াতে বলছেন وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو وعنده তারই কাছে মাফাতিহুল গাইবে মাফাতিহুন মিফতাহুনের বহু বচন চাবি কাঠি সমূহ মাফাতিহুল গাইবে গাইবের চাবি কাঠি সমূহ তারিখ আছে লা ইয়ালামুহা এটা কেউ জানে না ইল্লা হুয়া একমাত্র তিনি আরবি ভাষার একটা নিয়ম আছে প্রথমে বলে না তারপরে বলে হা তার মানে হচ্ছে এই বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ যেমন মনে করুন লা ইলাহা কোন ইলাহ নাই আগে সব ইলাহকে না করা হলো এরপরে ইল্লা তার মানে ইল্লার পরে যেটা বলা হবে এটাই আছে এছাড়া আর কিছু নেই লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নাই সব বাতিল করে দেওয়া হলো এরপরে বলা হলো ইল্লা তবে আছেন বোঝা গেল ইল্লার পরে যা উল্লেখ করা হবে এটাই আছে বাকিটা বাদ আর কিছু নেই সেই উসুল অনুযায়ী আপনি সুরা নামের উনষাট নম্বর আয়াত পড়ুন আল্লাহ তালা বলছেন এলম তার কাছে আছে গাইবের চাবি সমূহ লাহা এগুলো কেউ জানে না কেউ জানে না সব বাপ ইল্লা তবে এই তবের পরে যাকে উল্লেখ করা হবে তিনি জানেন ছাড়া কেউ জানেন না ইল্লা হুয়া তিনি একমাত্র আল্লাহ কে জানেন তিনি সব জানেন কোরআন ব্যাখ্যা করছে তিনি জানেন যা কিছু আছে স্থলে এবং জলে ওয়ামা তাসকুতুমিন ওয়ারাকাতিন ইল্লা গাছের কোনো পাতাও পড়ে না তবে তিনি তা জানেন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদে ওয়ালা রতাবিন আর না কোনো দানা ছোট থেকে ছোট দানা ফি যুলুমাতিল আরদে জমিনের অন্ধকারে ওয়ালা রতবিন এবং না কোনো ভিজা জিনিস ওয়ালা ইয়াবিসিন না কোনো শুকনো জিনিস ইল্লাফি কিতাবিম মুবিন তবে সব কিছু সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের মধ্যে আছে আল্লাহর কাছে আছে এখানে পরিষ্কার হয়ে গেছে আল্লাহ ছাড়া কারো কাছে গায়েবের চাবিকাঠি নাই গায়েবের চাবিকাঠি কার কাছে গায়েব কেউ জানে না একমাত্র জানেন কে এরপরে আর কেউ আছে নবী আছেন রাসুল আছেন এমনি ভাবে কোরআনের সুরায় জিন বাহাত্তর নাম্বার সুর আর ছাব্বিশ এবং সাতাশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আলিমুল গাইবি ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদান আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গাইব আলিমুল গাইব কে ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদান তার গায়েবের উপরে কাউকে তিনি প্রকাশ করেন না ইল্লা মানির তাবা মিন রাসূলিন তবে রাসুলদের থেকে যাকে তিনি পছন্দ করেন তাকে যতটুকু প্রয়োজন ততটুকু তিনি জাহির করেন তাকে দিয়ে দেন এখানে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ সুবাহ আর রাসুলদের মধ্য থেকে যাকে যতটুকু মুনাসিব মনে করেন তাকে ততটুকু জানিয়ে দেন তাহলে নবী রসুলরা কি আলিমুল গাইব আল্লাহ যে অর্থে আলিমুল গাইব সে অর্থে আলিমুল গাইব না আল্লাহর থেকে ওহির মাধ্যমে জেনে আল্লাহর থেকে ওহির মাধ্যমে জেনে তারপরে তারা জানেন আর এই অর্থে যদি আপনি আলিমুল গাইব বলেন তাহলে বলতে পারেন কিন্তু এটাকে পরিভাষা আলিমুল গাইব বলা হয় না এটা আমরা শুরুতে ক্লিয়ার করে নিয়েছি এমনি ভাবে এবারে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করছেন আপনি পরিষ্কার জানিয়ে দিন আপনার ওই সমস্ত ভণ্ড মূর্খ উম্মদদেরকে যারা আপনাকে আলিমুল গায়েব বিশ্বাস করে আপনি তাদেরকে বলুন কুল আপনি বলুন লা লা আমলিকু আমি মালিক নই লে লিনাফসি আমার নিজের জন্য নাফান উপকার করার ওয়ালা বর্রান ক্ষতি করার ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহ তালা যা চান তাই হয় আপনি বলে দিন যে আমি গায়েবের মালিক আমি কোনো কিছুর মালিক না লাভ ক্ষতির মালিক আমি না এখন দেখবেন একটা উর্দু গান আছে একটা পিচ্ছি মার্কা একটা বাচ্চা গান গায় দাতা কিয়ামত মার হাবা গান আছে না একটা যারা যুবক বয়সে তাদের প্রায় লোকের মোবাইলে আছে এই গানটা এটা সিরিকি গান পরিষ্কার সিরিক একবারের গান এটা যুগে যুগে নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে একদল মানুষের আল্লাহ পর্যন্ত পৌঁছেছে এই সেরেকওয়ালাদের গান হচ্ছে দাতা কি আমদ মারহাবা সাইয়েদ কি আমদ মারহাবা সাইয়েদ ঠিক আছে দাতা দেনেওয়ালাকে আল্লাহ রসুলাম বলেছেন বুখারি সই হাদিস ইন্নামা কাসেম আল্লাহু ইউতি আমি হচ্ছি বন্টনকারী আল্লাহ হচ্ছেন দাতা দাতাকে আল্লাহর নবী নিজে বলেছেন যে সমস্ত মানুষের দাতা হচ্ছেন আল্লাহ আমারও দাতাকে নবীর দাতাও আল্লাহ মমিনদের দাতাও আল্লাহ মুশ্রেকদের দাতা হচ্ছে অলি বুজুর্গা নবীর সুল্লাহ আল্লাহ বলছেন কুল বলো আমি আবার নিজের জন্য কোন উপকারের মালিক নই ওয়ালা বর্রান কোনো ক্ষতির মালিক নয় ইল্লা মাশা আল্লাহ আল্লাহ তারা যা চান তাই হয় এরপরে বলছেন শুনুন কান খুলে খুলে জানুন আকিদার বিষয় কোন অলি কোন বুজুর্গ কাশপো খোলা থাকে এটা ভিন্ন বিষয় আমি বারবার বলছি আকিদার বিষয় নবী রসুলদেরকে আল্লাহ তালা যতটুকু জানান ততটুকু জানেন এরকম ভাবে আল্লাহওয়ালা লোকদের প্রতি আল্লাহ তালা যদি কোনো বিষয় জানিয়ে দেন এলহামের মাধ্যমে হোক যেভাবে হোক জানাতে পারেন কিন্তু এটা নিজের কোনো ক্ষমতা নয় আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝবেন ইউসুফ আলাইসালামকে যখন তার ভাইয়েরা কেনানের একটা কুয়ার ভিতরে নিক্ষেপ করে তাদের পিতা ইয়াকুব আলাইসালামের কাছে গিয়ে বললেন ওকে বাঘে নিয়ে গেছে ইয়াকুব কিছুই বুঝলেন না বললেন ফাসবরুন জামিন সবর করলেন ইউসুফ কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই জানেন না আর এই ইয়াকুব আলাইসালামের ঘটনাই আবার দেখেন যখন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পরে ইউসুফ আলাই ইসলাম মিশরের ক্ষমতায় আরোহী আর সেখানে তার ভাইয়েরা চলে গেল পরিচয় হলো ভাইদের কাছে যখন ইউসুফ ইসলাম নিজের জামাটা দিয়ে দিলেন আর বললেন যে এই জামাটা বাবা জানের চেহারায় লাগিয়ে দাও চক্ষু ফিরে আসবে ইউসুফের ভাইয়েরা মিশর থেকে জামা নিয়ে রওনা হচ্ছেন আর ইয়াকুব আলাই ইসলাম বাড়িতে বসে বলছেন ইন্নি আজিদুরি হাইউসুফ লাউলা আন্তুফান্নিদুন আমি ইউসুফের ঘেরান পাচ্ছি যদি তোমরা আমাকে মানসিক রোগী না বলো আমি ইউসুফের ঘেরান পাচ্ছি আপনি বিবেককে জিজ্ঞেস করুন ইয়াকুব আলাই জিজ্ঞেস করুন কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তুমি বললা ইউসুফের ঘেরান পাচ্ছে অথচ এই ইউসুফ যখন কেনানের কুয়ায় পড়ে অসহায় অবস্থায় ছিল তখন কেন ঘেরান পেল না উত্তর একটাই মমিনদের জন্য ইউসুফ যখন কেনানের কুয়ায় পড়ে অসহায় ছিল সেই সময় ইয়াকুবকে আল্লাহ তারা জানান নাই আল্লাহ তারা তাকে জানান নাই বিধায় জানতে পারেন নাই আর ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পরে সুদূর মিশর থেকে যখন জামানিয়া রওনা হল আল্লাহ সুবহান ইয়াকুবকে ঘ্রাণ পাইয়ে দিয়েছেন তাই তিনি পেয়েছেন নিজের কোনো ক্ষমতা নয় নিজের কোনো ক্ষমতা নয় স্থায়ী কোনো ক্ষমতা নয় এখান থেকে পরিষ্কার হয়ে গেছে আমাদের যারা বদনাম করে ভালো করে বুঝে নাও আমরা কারামাতুল আউলিয়াকে অস্বীকার করি না আমরা নবীদের মৌজেদাকে অস্বীকার করি না আল্লাহ তালা দিন প্রচারের জন্য নবী রসুলদেরকে মৌজেদা দিয়েছেন অলৌকিক ভাবে কোনো কিছু প্রকাশ করে দেখাতেন মাঝে মধ্যে যেমন মুসা আলাইসালামের লাঠি ছাড়লে সাপ হতো এমনি ভাবে দাউদ আলাইসালাম লোহা ধরলে নরম হতো এমনি ভাবে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের যতগুলো মজেজা এই সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে ছিল কার নিয়ন্ত্রণে ঠিক এরকম ভাবে আল্লাহ সুবাহ যদি কোন মমিনকে কোন বিষয় অবহিত করেন তাহলে সে অবহিত হতে পারে কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নয় এখানে আমাদের দেশে লোকদের আকিদা বুজুর্গদের কাষ্ঠ খোলা থাকে কাষ্ঠ খোলা কাষ্ঠ খোলা কাষ্ঠ অর্থই খোলা কাষ্ঠ অর্থই কি আপনার আশ্চর্য হবে লোকগুলো কত মূর্খ কাশ পাবার খোলা থাকে কি করে কাশ্প মানেই খোলা এদের কাশ্প খোলা থাকে সব দেখে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরস কুর্সি সব তাদের নখদর্পে এমনকি মুড়িদের মনের মধ্যে কি জল্পনা কল্পনা হয় তাও নাকি তারা জানে ভাইয়েরা আমার ওদের কিতাবে লেখা আছে মুরিদ পীর হচ্ছে মুরিদের দিলের জাসুস গোয়েন্দা ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু পীর সাহেব মুরিদের দিলের মধ্যে ঢুকে আর বের হয় ঢুকি আর বের হয় ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ মুরিদে কিছুই টের পায় না সব দেখে এই সমস্ত ভণ্ডামি আমাদের সমাজে আছে কি হকানি পীর আর কি ভণ্ড পীর পীরের মধ্যে আবার হকানি আছে নাকি লজ্জা করা উচিত ইসলামের মধ্যে পীর তন্ত্র ঢুকিয়ে পোপতন্ত্র কায়েম করেছে এগুলো মিল আছে আপনারা পড়বেন দরগা আর দুর্গা মিলেছে না মানে দুর্গা পূজারীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো দুর্গার মায়া ছাড়তে পারে নাই তাই দুর্গার জায়গায় তারা দরগা কায়েম করেছে আর সে জায়গায় মূর্তির পরিবর্তে পীরদেরকে বসিয়েছে ঠিক একই রকম পোপ থেকে যারা এসেছে তারা পোপ ছাড়তে পারে নাই পোপের জায়গায় তারা পীরকে বসিয়েছে এই লোকগুলো আকিদা পোষণ করে পীর সব জানে কেউ মরা শুরু করেছে মরার সময় বেইমান হয়ে মরতে শুরু করেছে লোটা ফিকে মারছে বল পীরের কাছে না গেলে গোমরা হয়ে মারা যেত আছে না বইতে চরমনাই পীরের বই দেখবেন সব পীরে বইটি আছে চরমনাই পীরের নামটা আমরা এই জন্য বলি যে এইটা চলো হকালি পীর দাবি করে এই জন্য তো যেগুলো সবাই ভণ্ড সেক্ষেত্রে আমরাও তাদের সাথে একমত আমরাও তাদের সঙ্গে আমাদের আলোচনায় আটরশি দেওয়ানবাগি চন্দ্রপুরী রাজারবাগি কুতুববাগি এনায়েতপুরী সুরেশ্বরী এই সমস্ত পীরদেরকে নিয়ে আলোচনা করার প্রয়োজন নয় কারণ এরা যে গোমরা এবং সিরিকে লিপ্ত তার সবাই একমত এরপরে এজমা হয়ে গেছে এরা এজমা বলেন সবাই এবার সব আলেমদের এজমা কিন্তু এটা নিয়ে আমাদের বলার প্রয়োজন নেই আমরা তো বলি ওই বিষয়গুলো নিয়ে যেখানে লোকদেরকে প্রতারণা করে ধোকা দেয় হকানি বীর বলে যারা হকের তালাশ করে তাদেরকে যারা গুমরা করে বিভ্রান্ত করে ধোকা দেয় আমরা তাদের গুলো ধরিয়ে দিচ্ছি যে তোমাদের মধ্যে শিরিক আছে এগুলো শিরিক আকবর এই চরমানে চরমানাইওয়ালাদের পীরের মধ্যে বইয়ের মধ্যে লিখে দিয়েছে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চায় না স্ত্রীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বললে ওই কারণে আল্লাহ মাফ করে দেয় এগুলো কি এগুলো মক্কার মসজিদদের ডাকি দাহা উলায় সুফা আল্লাহ এই মূর্তিগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে মা না আবুদ জুলফা এই দেবদেবী আর মূর্তিগুলো পূজা করি এজন্য যে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে যে উদ্দেশ্যে মক্কার মূর্তি পুজো করা মূর্তি পূজা করত যে উদ্দেশ্যে ভারতের মূর্তি পূজকেরা হিন্দুরা এই নমরা মূর্তি পূজা করে সেই একই উদ্দেশ্যে পীরের মুড়িদরা পীর পূজা করে এর মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের মনে রাখতে হবে কোরআন পরিষ্কার করে দিয়েছে শুনুন কান খুলে আল্লাহ তালা বলছেন ওয়ালাউ কুন্তু আলামুল গাইব হে নবী আপনি জানিয়ে দিন ওয়ালাউ কুন্তু আলামুল গাইব লাউ যদি কুন্তু আলামু আমি জানতাম আল গাইবা গাইব আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খাইর আমি বেশি করে ভালো জিনিসগুলোকে বেছে নিতাম ওয়ামা মাসানিয়াসু আমাকে কোনো বিপদ আপদে স্পর্শ করতে পারতো না আগের থেকে জেনে যেতাম আগের থেকেই জানতাম ওদের যুদ্ধে কি হবে আগের থেকে জানতাম হুনাইনে কি হবে মাসানিয়া সু আমাকে কোন বিপদ আপদে স্পর্শ করতে পারতো না যদি আমি গায়েব জানতাম তার মানে কি এরপর আল্লাহ বলছেন ইন আনা ইল্লা নাজির বাশির কমি ওমেনন আমি তো শুধুমাত্র একজন নাজির নাজির মানে হচ্ছে জাহান নাম থেকে সাবধানকারী বাশিরুন এবং সুসংবাদ দাতা জান্নাতের সুসংবাদ দাতা ওই সমস্ত লোকদের জন্য যারা ইমান রাখে ইমানদারদের জন্য এটা আছে সুরা আরাফ সাত নাম্বার সুরার একশো অষ্টআশি নাম্বার আয়াত এখানে পরিষ্কার হয়ে গেছে আলামুল গাইব যদি আমি গায়েব জানতাম যদি আমি তার মানে কি আমি গায়েব আল্লাহর নবী নিজে বলছেন আমি গায়েব জানি না আর তার এক শ্রেণীর নামধারী আশেখ বলছেন যে নবী গায়েব জানে আমরা কি আল্লাহটা বিশ্বাস করব না বন্ডপীঠটা বিশ্বাস করব এমনি ভাবে আল্লাহ সুবাহ তাআলা কোরআনে আরো বলছেন যুগে যুগে কাফের মুশরিকরা অভিযোগ করত ওয়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি ফাকুল ইন্নামাল গাইবুলিল্লাহ হে নবী আপনি বলুন ইন্নামাল গাইবুলিল্লাহি কাফেররা বলতো লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কেন আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আসে না এইটা আনো ওইটা আনো আসমানের একটা টুকরা ভেঙে নিয়ে আসো চাঁদ নামিয়ে নিয়ে আসো সূর্য নিয়ে আসো এরকম তারা আবেদন করে ফাকুল হে নবী আপনি বলুন ইন্নামাল গাইবুলিল্লাহি নিশ্চয়ই গাইব সম্পূর্ণ কার জন্য ইন্নামা নিশ্চয় নিশ্চয়ই আল গাইব গাইব আল গাইব মানে সমস্ত গাইব লিল্লাহি কার জন্য এরপরে বলছেন ফান তাজিরু অপেক্ষা করো ইন্নি মাকুম মিনাল মুমতাজিরিন আমি তোমাদের সঙ্গে অপেক্ষা মানাচ্ছি সুরা ইউনুস দশ নম্বর সুরার বিশ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের কাহিনী বয়ান করে কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন সুরায় হুদ এই সুরার উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন তিলকামিন আম্বাইল গাইব এসব কিছু হচ্ছে গায়েবের খবর নু হেইহা ইলাইকা যা আপনার কাছে আমি ওহির মাধ্যমে প্রেরণ করছি ওহির মাধ্যমে জানাচ্ছি মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুহা মিন ক্বাবলি মা কুনতা তাআলামুহা আপনি নিজেও জানতেন না মা কুনতা তাআলামুহা আপনি নিজেও ইতিপূর্বে জানতেন না ওয়ালা কওমুকা আপনার কমও জানত না আপনার জাতিও জানত না মিন কবলে হাবা ফাসবির সবর করুন ইন্নালা আকিবাতা নিশ্চয়ই শেষ পরিণাম ভালো পরিণাম মুত্তাকিনদের জন্যই রয়েছে সুরা উনপঞ্চাশ নম্বর আয়াত এখানে আল্লাহ তারা পরিষ্কার বললেন তিলকামিন ইল গাইব এসব কিছু হচ্ছে গায়েবের খবর নৌহিহা ইলাইকা যা আপনার প্রতি ওহির মাধ্যমে আমি জানাচ্ছি ওহি করছি মা কুংতা তালামুহান তাওয়ালা কৌমুকা মিন কবলে হাদা যা এই জানানোর আগ পর্যন্ত আপনিও জানতেন না আপনার কোনো জাতিও জানত না আপনিও জানতেন না পরিষ্কার হয়ে গেল আল্লাহ তালা জানাবার পরে জেনেছেন আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব সে অর্থে আলিমুল গাইব আর কেউ হতে এমনি ভাবে আল্লাহ সুবাহ সৌরা ইউসুফের ভিতরও ইউসুফের কাহিনী বয়ান করে শেষ পর্যন্ত আল্লাহ তালা জানিয়ে দিলেন সৌরা ইউসুফ বারো নম্বর সৌরার একশো দুই নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন দালিকামিন আম্বাইল ইল গাইব নৌহিহি ইলাইকা ওয়ামা কুংতা লাদাইহিম ইদ আজমাহু আমরাহুম অহুম কুরুন আল্লাহ বলছেন দালিকামিন আম্বা ইল গাইব এ হচ্ছে গায়েবের খবর নৌহিহি ইলাইকা যা আপনার কাছে আমি ওহি করছি অমা কুংতা লাদাইহিম আপনি তাদের কাছে ছিলেন না ইদ আজমাউ আমরহুম যখন তারা তাদের সিদ্ধান্ত নিয়েছিল অহম ইয়াম কুরুন তারা চক্রান্ত করছিল ইউসুফের ভাইয়েরা ইউসুফকে নিয়ে যখন চক্রান্ত করছিল পরামর্শ করছিল সিদ্ধান্ত নিল তখন আপনি সেখানে ছিলেন না আপনাকে আমি ওহের মাধ্যমে জানিয়ে দিয়েছি তাহলে নবী কেমনে জানলেন নাকি নিজের থেকে জানলেন পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যে সমস্ত গায়েবের খবর দিয়েছেন সব কিছুকে ওহির মাধ্যমে জেনে বলেছেন নিজের থেকে তিনি নিজে বলেন নাই আল্লাহ তালা যেমন নিজের থেকে নিজে জানেন যে অর্থে আলিমুল গাইব সেই অর্থে আলিমুল গাইব শুধু একজনই তিনি হচ্ছেন কে আল্লাহ সুবহান আরো দলিল নেন কোরআনের সুরায় আলে ইমরান চৌচল্লিশ চৌচল্লিশ নম্বর সুরার সুর আল ইমরানের চৌচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন মারিয়ম সম্পর্কে যখন মারিয়ম জন্মগ্রহণ করলেন লালন পালন দায়িত্ব কে নিবে এই নিয়ে আল্লাহ তারা বলছেন রালিকা মিন আম্বাইল গাইব নৌহিহি ইলাইকা এ হচ্ছে ওহি গায়েবের খবর যা আপনার কাছে ওহির মাধ্যমে আমি জানাচ্ছি অমা কুন্তা লাদাইহিম আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করছিল তাদেরকে লটারি ছিল এটা কলম নিক্ষেপ করা আইহুম মারিয়াম কে মারিয়মের দায় দায়িত্ব নিবে লালন পালন দায়িত্ব নিবে লাদাইহিম আপনি তখন তাদের কাছে ছিলেন না যখন তারা পরস্পরে বিতর্কে লিপ্ত ছিল কে মারিয়মের দায়িত্ব নিবে আমি আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি জানাচ্ছেন কে বোঝা গেল আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম যে সমস্ত জিনিস জানিয়েছেন গায়েবের খবর সবগুলো ওহির মাধ্যমে জানিয়েছেন না নিজে থেকে জানিয়েছেন ওহির মাধ্যমে এমনি ভাবে আল্লাহ সুবহান সুরায় সুর সুরা বান্ন নম্বর আয়াত এই সুরা ভিতরে বলছেন وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان আপনার প্রতি আমি ওহি নাজিল করেছি ওয়াকাদালিকা ওহাইনা ইলাইকা আপনার কাছে ওহি করেছি রুহাম মিন আমরিনা আমার নির্দেশে রুহকে জিব্রাইলকে পাঠিয়েছি অমা মা কুন্তা তাদেরই আপনি জানতেন না মাল কিতাব ওয়ালাল ইমান কিতাব কি জিনিস ইমান কি জিনিস আপনার কিছুই জানা ছিল না ওয়ালা কিং জালনাহ নূরান হ্যাঁ বরং এটাকে আমি নূর বানিয়ে দিয়েছি আলো বানিয়ে দিয়েছি নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা আমি এর মাধ্যমে আমার বান্দাদের থেকে যাকে চাই হেদায়ত দান করি হেদায়ত দেওয়ার মালিককে মুস্তাকিম আপনি মানুষকে সেরাত মুস্তাকিমের পথ প্রদর্শন করবেন সুরায় সুরা এর বাহান্ন নম্বর আয়াত এখানেও পরিষ্কার হয়ে গেল আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন মা কুমতা তাদরি মাল কিতাব ওয়ালাল ইমান কিতাব কি জিনিস ইমান কি জিনিস আপনি কিছুই জানতেন না আপনাকে ওহের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাম যা বলেছেন সেগুলো কি নিজের থেকে নিজে বলেছেন না ওহির মাধ্যমে জেনে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যেমন নিজের থেকে সবকিছু নিজে জানেন আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব সেই অর্থে আলিমুল গাইব শুধু একজনই তিনি কে এটা আকিদার বিষয় বারবার বলছি আজকে বিষয়কে ক্লিয়ার করতে হবে আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব নিজের থেকে নিজে জানেন কোনো ভায়া প্রয়োজন নেই মাধ্যম প্রয়োজন নেই এই অর্থে আলিমুল গাইব শুধুমাত্র কে যদি কোনো নবীকে রসুলকে কোনো মানুষকে কেউ এই অর্থে আলিমুল গাইব বলে যে অর্থে আল্লাহ আলিমুল গাইব তাহলে সে ব্যক্তি মমিন না মুশ্রেক সে ব্যক্তি পরিষ্কার মুশ্রেক এরকম আকিদা দ্বারা পোষণ করে পরিষ্কার থাকতে হবে সেগুলো মুশরেক সেই মুশ্রেকদের মেয়ে বিয়ে করা যাবে না সেই মুশ্রেকদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব রাখা যাবে না ওই মুশ্রেকদেরকে মমিনদের কবরস্থলে দাফন করা যাবে না ওই মুশ্রেকদেরকে জানাজা পড়া যাবে না এগুলো পরিষ্কার মোশরেক যদিও দাড়ি থাকুক টুপি থাকুক এরকম দাড়ি ফেরাউনের ছিল এরকম দাড়ি আবু জাহেলেরও ছিল ফেরাউনের দাড়ি ছিল না ফেরাউনের দাড়ি ছিল না মুসা থাপ্পর মারল কেমনে কোরআন পড়বেন কোরআন ফেরাউনের দাড়ি ছিল রবি ঠাকুরের দাড়ি দেখেন না কত বড় লম্বা তাই দাড়ি তুমি দেখলি বিভ্রান্ত হওয়ার কারণ নেই বর্তমানে এহুদিদের যতগুলো আলেম প্রত্যেকটা দাড়ি লম্বা লম্বা দাড়ি শিখদের দাড়ি আছে কাজে মনে রাখবেন কিছু আরবি ভাষা জানে আর কিছু দাঁড়িয়ে আছে এরকম খ্রিস্টান বহুত আছে যারা আরবিতে কথা বলে লেবাননে খ্রিস্টান আছে না ভাষা কি আরবি ভাষা আরব দেশগুলোতে খ্রিস্টান আছে একমাত্র সৌদি আরব ছাড়া অন্য সব দেশে খ্রিস্টান আছে ইহুদিও আছে তারা কোন ভাষায় কথা বলে ইসরায়েলের ইহুদিরা আরবি জানে না ফিলিস্তিনের ভাষা কি তাহলে ফিলিস্তিনে আরবি আছে অনেক এহুদি আরবিতে কথা বলতে পারে এজন্য ধোকা খাবেন না কিছু আরবি ভাষা জানে আর মনে করলেন যে মাশাল্লাহ বড় বুজুর্গ এই লোকগুলোই যুগে যুগে ইসলামের সর্বনাশ করেছে এই লোকগুলোই মানুষকে গোমরা করেছে আপনাকে বলবে যে তুমি তো কোরআন পড়তে জানো না আরবি পড়তে জানো না এই বলে আপনাকে বোকা বানিয়ে দিবে ধোকা খাবেন না সিরিকের ব্যাপারে কোনো আপোষ নেই কোরআন পরিষ্কার বলছে আল্লাহ তালার সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে আল্লাহ তারা সেই সিরেকের গুণা ক্ষমা করবেন না মানে সেরেক নিয়ে যদি তবা করতে পারে নাই আগে মরে গেছে সেরেক নিয়ে মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি আল্লাহ কার ক্ষমা কোরআনে স্পষ্ট আয়াত ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন ওমা ওয়াহুন নার ওর ঠিকানা জাহান্নাম জান্নাত হারাম করে দিয়েছেন তারপরে আবার জাহান্নাম তা উল্লেখ করে দিয়েছেন যাতে করে মাঝখানেও বলতে না পারে কি স্পষ্ট আয়াত কি স্পষ্ট আয়াত এই জন্য মনে রাখবেন শয়তান চুরি করলে জেনা করলে খুশি হয় না কারণ চোর যখন চুরি করে জেনাকার জেনা করে সেটাকে পাপ মনে করে সুতরাং সে যে কোনো মুহূর্তে তবা করতে পারে যে কোনো মুহূর্তে জীবনের কোন এক প্রান্তে এসে ভুল বুঝবে তবা করে আল্লাহ কাছে মাফ তবে আল্লাহ মাফ করে দিবেন এই জন্য শয়তান এটাই বেশি খুশি হয় না শয়তান খুশি হয় যদি এবাদতের নামে ইসলামের নামে আল্লাহর মহব্বতের নামে রাসুলের মহব্বতের নামে কোন সিরিকার বেদাত করাইতে পারে কারণ তাহলে তো আর সে তবা করবে না একজন লোক যারা বিশ্বাস করে আল্লাহর নবী হাজির নাজির মিলাদ দাঁড়িয়ে যায় হাজির নাজির মনে করে সে তো এটাকে এবাদত মনে করে এবাদত মনে করে সে দাঁড়াচ্ছে তাহলে সে কি আর তবা করবে তাহলে সে ব্যক্তি সেরেক নিয়ে মারা যাবে শয়তানের বেনিফিট বেশি এখানে এরকম ভাবে যে ব্যক্তি বিশ্বাস করে অলি বুজুর্গ আলিমুল গাইড চোখ বন্ধ করলে সব দেখে আসমান জমিন লৌহ কলম আরস কুর্সি সব তাদের নখদর্পে এগুলো কি সিরিক আকিদা কাশ্ম খোলা সিরিক তার অন্তরে কি আছে সব জানে সিরিক আকিদা এরা আল্লাহর সঙ্গে মিশে যায় ফানাফিল্লা বুঝায় মরিদদেরকে মরিদের সুন্দরী মেয়েদেরকে ভোগ করার জন্য এরা বুঝায় যে মমিনদের তিনটা স্তর একটা হচ্ছে ফানা ফিস মানে নিজের পীরের মধ্যে নিজেকে ফানা করতে বিলীন করতে ফানা মানে কি লীন করা বিলীন করে দেওয়া এটা তিনটে স্তর প্রথমে ফানা বুঝায় মানে ফানা মানে একাকার হয়ে যা মিশে যাওয়া দুধের সঙ্গে পানি যেমন মিশে যায় পানির সঙ্গে চিনি যেমন মিশে যায় এরকম ভাবে মিশে যাওয়ার নাম হচ্ছে কি নিজের অস্তিত্বকে ফানা করে দেওয়া বিলীন করে দেওয়া নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া একাকার হয়ে যাওয়ার নাম হচ্ছে কি এই ফানা বুঝাইল এরপরে ফানার তিনটা স্তর একটা হলো ফানাফি শায়েক পীরের মধ্যে ফানা হইতে হইবে পীরের সঙ্গে কার হয়ে যেতে হবে দ্বিতীয় নাম্বার ফানাফির রসুল রাসুলের মধ্যে ফানা হইতে হইবে রাসুলের মধ্যে বিলীন হতে হবে এরপরে ফানাফিল্লা আল্লাহর সঙ্গে বিলীন হতে হবে মিশে যেতে হবে আল্লাহর সঙ্গে মিশে যায় তারপরে আর নিজেদের মধ্যে কোনো পার্থক্য থাকে না এরপরে যেটা করে জানেন এই ফানা ফিল্লা তিন স্তর বুঝাইল এরপরে ভাগ করে মাথা থেকে চেহারা পর্যন্ত ফানা ফিল্লা আল্লাহর জন্য ফানা হয়ে যেতে হবে আর গলা থেকে নাভি পর্যন্ত ফানাফির রসুল রাসুলের জন্য ফানা করতে হবে আর নাভির নিচ থেকে পাও পর্যন্ত ফানাফির সাহেব পীরকে দিয়ে দিতে পীর দায়িত্ব তাই করতে পারবে এজন্য এই লোকগুলো মরিদদের স্ত্রীদেরকে ভোগ করে এই শরিয়াতকে বিকৃত করে প্রতারণা করে এরা মুরিদদের আরো লজ্জাকর কথা আছে এরা মানুষকে ধোকা দেয় বীজ মে আল্লাহ বিসমিল্লার ভেদ কি জানো এটা ভেদ আছে ভেদে মারে ফাত ভেদ আছে বিসমিল্লার ভেদ হলো বিসমিল্লা না বীজ মে আল্লাহ মানে পীরের বীজ খাইতে হইবে বীজ বোঝেন নাই এই জন্য ওরা করে কি বাতি নিবাইয়া তারপরে জিকির করতে করে জজবা আসে নারী পুরুষ একাতে লাফালাফি করে লাফালাফি করে তারপরে যা করার তাই করে এরপরে আটা ছিটেই দেয় ওই আটা দিয়ে হালুয়া বানায় হালুয়া বানাই তারপরে খায় বিজমে আল্লাহ বিজমে আল্লাহ আল্লাহর আল্লাহকে পাইতে হলে বীজ খাইতে হইবে এই জন্য খবরদার কোনো পীরের দরবারে কোনো কিছু খাবেন না কোনো পীরের দরবারে কোনো কিছু খাবেন না ওদের খাদ্যের মধ্যে পীরের বীজ আছে মুরিদদের বীজ আছে এই রকম আকিদায় যারা বিশ্বাস করে তারা এক কারণে মোশারেক না আল্লাহর হারাম কৃত বস্তুকে মা রেফাতের নামে হালাল ঘোষণা করার কারণে লোকগুলো ইসলাম থেকে মোরতাদ হয়ে গেছে কাফের হয়ে গেছে এই লোকগুলোর সঙ্গে কোন রকম সম্পর্ক করা জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত নতুন করে ইসলাম গ্রহণ না করে এদের নতুন করে শাহাদা দিয়ে আশাহাদুয়াল্লাহ আল্লাহ ইলাহা বলে আশাহাদু মোহাম্মদ আর রাসূলুল্লাহ বলে যখন তারা নতুন করে ইসলাম গ্রহণ করবে তারপরেই তাদের সঙ্গে সম্পর্ক থাকতে আবার পুনর্গঠন হতে পারে হাত্তা তৌমিনবিল্লাহ ওয়াহদা ভাইয়েরা আমার বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি জানিয়ে দিন আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে খাজানা বুঝেন না সম্পদের খাজানা আর এরা তো মাশাল আল্লাহর নবীকে আল্লাহ বলছেন লা কুল তুমি বলে দাও লা আকুলু আমি বলছি না ইন্দি খাজাইনুল্লাহ আমার কাছে আল্লাহর খাজানা আল্লাহর সম্পদের কাছে আমার হাতে আমি বলছি না আমার কাছে আজকে ধনী হবা তা বলছি না এখন পীরের মরিদরা বিশ্বাস করে অমুক দরবারে গেলে ধনী হয়ে যাওয়া যায় আট্টশির মরিদদের মধ্যে অনেক আমি দেখেছি ধনী হওয়ার জন্য বাবার কাছে গিয়ে সব বিলীন করে শেষ পর্যন্ত রাস্তা ভিখারি হয়েছে এটা মনে রাখতে হবে অনেক সময় আল্লাহ তালা আবার দেয় পরীক্ষা করার জন্য ঘুড়ি উড়ায় যারা ঘুড়ি রশি ছাড়ে আর ঘুড়ি তাও মারে উপরে উঠে আর মনে করে আমাকে কে পাইল এরপরে রশি যখন টান দেয় তখন হাতের মুঠে ধরা পড়ে যায় আল্লাহ তালাও ঢিল দেন হাদিসে কুৎসিতে বলা হয়েছে আনা আইন্দা জন্নে আব্বি বি আমার সঙ্গে বান্দা যেরকম ধারণা পোষণ করে আমি তার সঙ্গে সেরকম আচরণ করি একদল মানুষ দেখবেন ভূতে ধরে দিনে ধরে তাবিজ না লাগাইলে ভূতে ধরে কারণ ওদের বিশ্বাস এই তাবিজ না গাইলে ভূতে ধরবে তাবিজ ছাড়লে ভূতে ধরবে কাজে ভূতে ধরে এদেরকে আপনি যদি বলেন আয়াতুল কুরসি পর কাজ হবে না সুরায় নাচ ফলা করলে কাজ হবে না কারণ এদের বিশ্বাস কোরআন হাদিসের উপরে নেই আছে কিসের উপরে এই জন্য আমি এরকম লোক যখন আসে বলি যে তুমি ওই তাবিজ লাগাও কারণ যতক্ষণ পর্যন্ত আপনাদেরকেও বলি কোন সময় দিন ভূতে ধরা লোক নিয়ে আমাদের কাছে আসবেন না যদি তাও হিট ক্লিয়ার না থাকে তাও হিট ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ যদি আমরা তাকে আমল বলে দেই সকালে একবার আয়াতুল কুস্তি পড়লে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সন্ধ্যা পর্যন্ত তার কাছে কোনো প্রকারের শয়তান আসতে পারবে না আবার যখন সন্ধ্যায় একবার পাঠ করবে সারা রাত্র তার কাছে কোন প্রকার শয়তান আসতে পারবে না সহি হাদিস মমিন যারা বিশ্বাস করবে এবং বিশ্বাস করে আমল করবে তাদের কাছে দিন ভূত শয়তান কিছু আসতে পারবে না আর যাদের মনের মধ্যে বিশ্বাস নেই ওদের আয়াতুল কুর্সি যদি আপনি ওই যে তাবিজ দেখে খাওয়াই ওদের কাজ হবে না খায় না ওরা ওরা ধুয়ে দিয়ে খায় হ্যাঁ ওদের বিশ্বাস ওখানে ওইটা খাইলে যাইবে শয়তান কারণ শয়তানই এই কাজটা করায় এই কাজগুলো করায় কে শয়তানই করায় আপনি হাদিস পড়ুন আবদুল্লাহ বিন মাসুদের স্ত্রী আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ বিন রাদি আল্লাহ তার আনহুর স্ত্রী চোখে ব্যথা হইলে এক এহুদির কাছে যাইত এহুদি ফুক করে ভালো হয়ে যেত আর আবদুল্লাহ বিন মাসুদ নিজে ধার দিলে কাজ হইতো না আবদুল্লাহ বিন মাসুদ নিজে ঝাড়ফুক করলে কি হতো না কাজ হতো না এহুদির কাছে গেলে কি হতো কাজ হতো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে বিষয়টা জানানো হলো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ওর চোখের মধ্যে একটা শয়তান আছে কোথায় ওই এহুদির কাছে গেলে এমনি ভালো হয়ে যায় ফুদিলে ওর ইমান নষ্ট করার জন্য শয়তান এই কারবারটা করছে ওকে বলে দাও ইমান যেন পূর্ণ মজবুত রাখে আর এহুদির কাছে না যায় শয়তান এমনি চলে যাবে এই জন্য মনে রাখতে হবে তাবিজ কবলে ভালো হয় আমিও বলি ভালো হয় কারণ ওর বিশ্বাস কিছুর উপরে এবং সেভাবেই সে ভালো হবে কোরআন বলছে আপনি বলুন যে আমি বলছি না আমার কাছে আল্লাহর খাজানা আছে আমি গায়েব জানি না ওয়ালা আলাম আমি জানি না কি জানি না আল গাইবা গাইব তো বাংলায় বোঝেন কোরআনটা একটু পড়বেন আল গাইবা ওয়ালা লাকুম ইন্নি মালাক ওয়ালা আকুলু লাকুম আমি তোমাদের বলছি না ইন্নি মালাকুন আমি মালাক ফেরেস্তা আমি ফেরেস্তাও না আমি মানুষ আমি কি কোরআনে অন্য জায়গায় বলা আছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমার প্রতি যা ওহি করা হয় কেবলমাত্র সেটারই অনুসরণ করি সুরা নাম পঞ্চাশ নম্বর আয়াত একই কথা বলা আছে সুরায় হুদের এগারো নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول عندي إني ملاك এমনি ভাবে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যেদিন ওহি প্রাপ্ত হলেন খাদিজা রাদি আল্লাহ আনহা ওরা কামিন নৌফলের কাছে নিয়ে গেলেন ওরা কামিন নৌফল বিস্তারিত শুনে বললেন বোখারির একেবারে শুরুতে বোখারি শরীফের দ্বিতীয় পৃষ্ঠায় তিন নম্বর বা চার নম্বর হাদিসে আছে আয়েশাবাদিয়াল রাহুতানাতে বর্ণিত খাদিজার কাহিনী আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে অরকমিন নৌফল বলল হাদান আল্লাহ এ হচ্ছে নামুস হেব্রু ভাষায় নামুস মানে জিব্রাইল এ হচ্ছে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল নামুস ইয়া লাইতানি ফিহা জাজাআন ওরা কাবিন নওফাল বলল হায় আফসোস আমি যদি শক্তিশালী যুবক থাকতাম ইয়া লাইতানি আকুন হাইয়ান আমি যদি যুব আমি যদি জীবিত থাকতাম ইজ ইউখরিজুকা কওমুকা যখন তোমার কম তোমার জাতি তোমাকে বের করে দিবে ইজ ইউখরিজুকা যখন তোমার জাতির লোকেরা তোমাকে বের করে দিবে ফকাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল সাল্লাম বললেন ভালো করে শোনো কি বললেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন আওয়া মুখরিজি ইয়াহুম তারা কি আমাকে বের করে দিবে তারা কি আমাকে তাহলে আল্লাহর নবীকে যে বের করে দেওয়া হবে এটা কি তিনি জানতেন তিনি প্রশ্ন করেন আওয়া মুখরিজি ইয়াহুম আমাকে কি বের করে দেওয়া হবে এরপরে এসে বলল কি বলল অরাকাবিন নওফল বলল নাম হ্যাঁ তোমাকে বের করে দেওয়া হবে লামিয়াতি রজুলুন কত্তু বিমিসলিমা জিতা বিহি তুমি যা নিয়ে আগমন করেছ এটা নিয়ে পৃথিবীতে যে কেউ আগমন করেছে ইল্লা দিয়া তার সঙ্গী তার জাতি শত্রুতা পোষণ করেছে বের করে দিয়েছে জুলুম নির্যাতন করেছে তোমার সঙ্গ তাই করা হবে এরপরে সে আবার বলল ওয়াইউদরিকুনি ইয়াউমুকা যদি তোমার সেই দিন আমি পাই আনসুরুকা নাসরান মুআজ্জারা আমি আমার সর্বশক্তি দিয়ে তোমার সাহায্য করব অবশ্য রাখাবেন নওফল তারপর মরে গেছেন কয়েকদিন পরেই কিন্তু আল্লাহ রাসুল তার জাতি বের করে দেয় নাই আপনি বলবেন যে ওরাকাবিন নওফল তাহলে গায়েব জানে কারণ পীরের মুরিদদের আর পীরদের কথার কোনো শেষ নেই কোরআন হাদিসের জ্ঞান না থাকলেও শয়তানের লেমের কোনো কম নাই বলে ওরাকাবিন নওফল তো গায়েব জানে তাহলে এসে বলল কি করে এখানে উল্লেখ করা আছে লামিয়াতি রজলুন কত্তু বিমিসলিমা জি তাবিহি তার অভিজ্ঞতা এটা যে তুমি যে দায়িত্ব নিয়ে আগমন করেছ এই দায়িত্ব নিয়ে যে কেউ পৃথিবীতে আগমন করেছে তার সঙ্গে শত্রুতাই করা হয়েছে কিন্তু সেই আলোকে বলেছে যে তোমার সঙ্গে তাই করা হবে এটা সহি বোখারির তিন নম্বর পৃষ্ঠা দেখে নেবেন এমনি ভাবে আল্লাহ রসুল সাল আলাই ওসাল্লামকে এক বুড়ি এহুদি বুড়ি দাওয়াত দিল ভুনা খাসি খাওয়াবে আল্লাহর রসুলের জন্য খাসির গোস্ত ভুনা করে পাঠাইল আল্লাহর নবী কোন জায়গার গোস্ত পছন্দ বেশি করে তাও সে জেনে নিল আল্লাহর রসুল সাল্লাম খেলেন সাহাবি দুজন খেলেন একজন সাহাবি সঙ্গে সঙ্গে মরে গেলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিলেন খবরদার খাবেন না কিন্তু যতটুকু গিয়েছে সেই বিষে আল্লাহ নবী সাল্লাম সারা জীবন জ্বালাতন সহ্য করেছেন এমনকি মৃত্যু আক্রান্ত অবস্থা তিনি বলেছেন ওই সেই বিষের ক্রিয়া আমার এখন অনুভব হচ্ছে এটা আছে হাদিসের সহি বুখারি দুই হাজার ছয়শো সতেরো নম্বর হাদিস আবু দাউদের চার হাজার পাঁচশো দশ নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু আন্না ইয়াহুদিয়াতান আতাত আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন মাসমুমাতিন একটা ইহুদি মহিলা আল্লাহর নবীর কাছে বিষ মিশানো একটা বকরি নিয়ে আসলো আকালা মিনহা আল্লাহ নবী সাল্লাম তার থেকে কিছু খাইলেন ফাজিয়া বিহা ফাকিলা আলা নাকতুলহা ওই মহিলাকে ধরে আনা হলো বললেন আমরা কি হত্যা করব না আল্লাহ রসুল সাল্লাহামের না তাকে হত্যা করো না সেটা একটা ভিন্ন বিষয় ছিল এমনি ভাবে সবচেয়ে বড় কথা আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা সিদ্দিকা বেনতে সিদ্দিক সিদ্দিকের মেয়ে সিদ্দিকা এই মেয়ে আল্লাহ নবীর স্ত্রী কোন এক যুদ্ধের থেকে আসার সময় একটু দূরে গিয়েছিলেন কোনো প্রয়োজনে কাফেলা চলে গেছে একজন সাহাবির দায়িত্বে ছিল পিছনের লোকদেরকে দেখাশোনা করা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা এসে দেখলেন কাফেলা চলে গেছে উনি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন এটা নিয়ম কেউ যদি হারাইয়া যায় তাহলে আপনিও তালাশ করতে লাগলেন আর উনিও তালাশ করতে লাগলো কেউ কাউকে পাইবে না নিয়ম হলো যেখান থেকে হারিয়েছে ওখানে থাকা তাহলে খুঁজে না পেলে আবার ওখানে চলে আসবে আমরা হজের সময় এই উসুল বলে দেয় সবাইকে যে হজের সময় যারা আমাদের সঙ্গে থাকে বলে দেয় আপনি যে হারান তাহলে যেখান থেকে হারাবেন ওখানে বসে থাকবেন আমরা না পেলে আপনাকে আবার ওখানে এসে খুঁজে নিব কিন্তু আপনি যদি খুঁজতে থাকেন আর আমরাও খুঁজতে থাকে তাহলে কেউ কাউকে পাবে না এই থিওরি আয়েশা আল্লাহ তালা থেকে শিখা আয়েশা আল্লাহ তালা শুয়ে পড়লেন একজন লোকের দায়িত্ব ছিল সকালবেলা দেখতো কোনো মাল সামান রয়ে গেল কিনা সে দেখে এরকম একজন লোক শুয়ে আছে বুঝতে বাকি রইল না যে আয়সা ছাড়া আর কেউ না তিনি নিজের উট বসাইয়ে দিলেন পালকিতে বসে গেল উনি উঠে রশি ধরে নিয়ে আসলেন মোনাফিকরা বসে নাই ছড়াইয়া দিল আয়েসার সঙ্গে ওই লোকটার অপকর্ম হয়েছে আর এইটাকে বাতাস দিল মদিনার মুনাফেক আবদুল্লাহ বিন উবাইয়ের গ্রুপ কিছু কিছু ভালো সাহাবি পর্যন্ত এইটার ভিতরে জড়াই বললেন আলী রাজি আল্লাহ তালানু বললেন যে ইয়ারা সুরাল্লাহ মেয়ে লোকের তো অভাব নেই এটার কি দরকার এমনি ভাবে বিষয়টা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন জানতে পারলেন আয়েশার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিলেন আয়েশা দিয়ে আল্লাহ তানা বলেন যে আমাকে আমার বাপের বাড়ি পাঠান কারণ আল্লাহ রবি জিজ্ঞেস করছেন আয়েশা যদি কোনো অন্যায় করে থাকো তাহলে তবা করে আল্লাহ মাফ করে দিবেন আয়েশা দিয়ে আল্লাহ তানহা বললেন আমার তখন মনে পড়লো ইউসুফের বাপের কথা মানে ইয়াকুবের নামটা মনে নাই ইউসুফের বাপের কথা তিনি যেটা বলেছিলেন ফাসবরুন জামিল আমি সবর করার উপায় নেই আমিও সেই সবর করছি ফাসবরুন জামিল উত্তম সবর করাই আমার কাজ এছাড়া আমার কিছু বলার নেই আপনি আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন আয়েশাকে বাপের বাড়ি পাঠানো হলো আল্লাহর নবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই মাঝে মধ্যে আল্লাহর রসুল সাল্লাম আবু করে কাছে যাইতেন বিভিন্ন পরামর্শ করতে জিজ্ঞেস করতেন কাইফা কি কে ওই সেই মেয়ে লোকটা কেমন আছে আয়েশাকে সরাসরি জিজ্ঞেস করতেন না বলতেন সে কেমন আছে এই রকম চলতে লাগলো এক মাস পর্যন্ত কেটে গেল এরপরে আল্লাহর পক্ষ থেকে অহিনাদের হয়ে গেল সুরায় নূর চব্বিশ নম্বর সুরার তেরো এগারো থেকে তেরো নম্বর আজ পড়ুন মিনকুম লা তাহসাবুহু শাররাল এখান থেকে দশটায় আয়াত হলো এরকম যদি কেউ কারো উপর অপবাদ দেয় তার শাস্তির বিধান নাজিল হলো আয়েশার বারাত প্রকাশ হলো এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বুঝলেন যে ঘটনা মিথ্যা ঘটনা আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যদি আলিমুল গাইব হতেন তাহলে শুরুর থেকেই বলতেন মিথ্যা কাহিনী এক মাস পর্যন্ত নিজের স্ত্রী থেকে দূরে থাকতেন না আয়েশাকে এত কষ্ট দিতেন না যেহেতু আল্লাহ সুবাহান চান বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আল্লাহর নবীও গায়েব জানেন না সেজন্যই সম্ভবত এক মাস পর্যন্ত ওহিব বন্ধ রেখে দিলেন এক মাস পর্যন্ত জানালেন না তারপর জানিয়ে দিলেন নবী গায়েব জানলে কি মোনাফিকদের এই কথা বিশ্বাস করতেন এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন আলিমুল গায়েব একমাত্র কে আল্লাহ সুবাহ এরপরে এই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু তারা আলেমুল গায়ে বিশ্বাস করে আল্লাহর জাতি নূরের তৈরি বিশ্বাস করে অতএব আল্লাহর অংশ আল্লাহর যেহেতু কোনো মৃত্যু নাই কাজে নবী রসুলরাও মরে না হায়াতুন নবী কি বলে এটা আকিদার বিষয় আমরা বিশ্বাস করি আল্লাহ তারা শহীদদের সম্পর্কে বলেছেন তারা জীবিত আমরা বিশ্বাস করি তারা জীবিত নবী রসুলরাও হতে পারে সেরকম জীবিত কিন্তু সেই জীবিত আমরা যেরকম জীবিত এইরকম জীবিত নয় এইরকম জীবিত যদি হতো তাহলে শহীদদেরকেও কবর দেওয়া হতো না নবীদেরকেও কবর দেওয়া হতো না জীবিত মানুষকে কবর দেওয়া যাবে নাকি কি বড় বেআব নবী জীবিত তার কবর ঢুকিয়ে রাখছে এটা মনে রাখতে হবে এই জন্য আকিদার কিতাবে লেখা আছে হায়াতুহুম লাইসাকা হায়াতিনা তাদের জীবনটা আমাদের জীবনের মতো নয় শহীদদের সম্পর্কে বলা আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় নিহত হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বালাহিয়াউন বরং তারা জীবিত তোমরা টের পাও না কোন জায়গায় তারা জীবিত আল্লাহ রিজিক দেন কেমনে দেন তাহাদিসে বলা আছে সবুজ পাখির ভিতরে তাদের রুহ ঢুকিয়ে দেওয়া হয় এটা এরকমই মনে করুন এই যে হেলিকপ্টারগুলো উড়ে প্লেন উড়ে এক ধরনের পাখি এর ভিতরে মানুষ থাকে হতে পারে এরকম ভাবে আল্লাহ সুবাহ শহীদদেরকে ওই রকম ভাবে জান্নাতের কোন বাহনের মধ্যে ঢুকিয়ে জান্নাতে বিচরণ করার সুযোগ করে দেন সে অর্থে জীবিত এখন এটাকে কেন্দ্র করে একদল মূর্খ পণ্ডিতরা মনে করল হায়াতুল নবী নবী কবরে জীবিত আছে আমরা এবারে কোরআন থেকে শিখব আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন সুরাল আম্বিয়া চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আমা জাল না কবলিকাল খুলদা আপনার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী বানানো হয় নেই আফাই মিথ্যা ফাহমুল খালিদুন আপনি যদি মরে যান তাহলে কি তারা চিরস্থায়ী থাকবে তার মানে আপনি মৃত্যুবরণ করবেন এমনি ভাবে কোরআনের সুরা আল জুমার তিরিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ইন্নাকা মাইয়েতুন ওয়া মাইয়েতুন নিশ্চয়ই আপনি মৃত্যুবরণকারী ওরাও সকলে মৃত্যুবরণকারী আপনিও মরবেন ওরাও মরবে আল্লাহ বলেন আপনি মরবেন আপনি মরে গেছে মরবেন এমনি ভাবে সুরায় সুরা ইমরানের একশো চৌচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল মোহাম্মদ সাল্লাহাম তো মাত্র একজন রসুল কদ খালাত মিন কবলিহির রসুল তার আগের যত রসুল ছিল সবাই চলে গেছে আপাই মাতা যদি তিনি মরে যান মাতা মানে কি মাতা ইয়ামুত মাউতান মানে মরে যাওয়া আফাইম মাতা যদি তিনি মরে যান অথবা নিহত হন এন তোমরা কি আবার পশ্চাতে ফিরে যাবে তোমাদের যে কেহ পশ্চাতে ফিরে যাবে তারা আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না তবে আল্লাহ তারা যারা আল্লাহর কৃতজ্ঞ বান্ধা তাদেরকে বিনিময় দান করবেন আলে ইমরান একশো চৌচল্লিশ নম্বর আয়াত এখানে পরিষ্কার হলো আগের যত নবী রসুল সব চলে গেছেন আজ মোহাম্মদ সাল্লাহ যে মরে যান বা নিহত হন বোঝা গেল অপশন দুইটাই হয়তো স্বাভাবিক মরে যাওয়া নইলে কি হওয়া নিহত হয়ে যাওয়া এবারে আসুন মৃত্যু নিশ্চিত হলো কিনা আল্লাহর নবীর মৃত্যুর পরে বিষয়টা অস্পষ্ট হয়ে গেল অমর বিন খত্তাবের মতো লৌহ মানব তরবারি নিয়ে ঘুরতে লাগলেন বলতে লাগলেন যে বলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে তার গরদানটা উড়িয়ে দেব যে কারণে বাস্তব অবস্থা অনেকেরই জানা ছিল না অপেক্ষা ছিল আবু বকর সিদ্দিকের আল্লাহর নবী যেহেতু ওই দিন সকালে একটু সুস্থ হয়েছিলেন তাই তিনি তার বাড়ি ছিল দূরে সেখানে চলে গেছিলেন বা খেতে গেছিলেন খবর পেয়ে ছুটি আসলেন সোজা আল্লাহর নবীর লাশ যেখানে রাখা ছিল সেখানে ঢুকলেন বর্তমানে যেখানে কবর আয়েশার হুজরা আল্লাহর নবী চাদর দিয়ে ঢাকা ছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু চাদর খুললেন চাদর খুলে চুমু খেয়েছেন ফকব্বলা চুমু খেয়েছেন আপনি মৃত অবস্থায় এবং জীবিত অবস্থায় পবিত্র এরপরে আবার চাদর ঢেকে দিয়ে বললেন আম্মাল মৌতাল্লাদি কুতিবা আলাইকা ফাকাদ মিথ্যা আপনার জন্য যে মৃত্যু বরাদ্দ ছিল তা মৃত্যু হয়ে গেছে আপনাকে আল্লাহ তালা আবার মৃত্যু দিবেন না দুইবার মৃত্যু হয় না মৃত্যু একবার হওয়ার তো হয়ে গেছে এরপরে তিনি জনসমক্ষে আসলেন জনগণ অপেক্ষায় ছিল আবু বকর যা বলবে তাই ঠিক আর বকরের ভাষণ শুনো যারা বোখারি হাদিস পড়ো যারা পড়াও এর পরও যারা মানুষকে ধোকা দাও প্রতারণা করো ভালো করে শুনে রাখো বোখারির এক হাজার দুইশো একচল্লিশ নম্বর হাদিস আবু বকর সিদ্দিক আল্লাহ তো ভাষণ দিচ্ছেন আম্মা বাদু فمن كان منكم يعبد محمدا صلى الله عليه وسلم فإن محمدا صلى الله عليه وسلم قد مات ওহে লোকেরা তোমরা জেনে রাখো যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের করতে মাইয়া আবুদু মুহাম্মাদান মোহাম্মদের এবাদত করতে মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো ফাইন্না মোহাম্মদ আনসালাম মোহাম্মদ সাল্লাম নিশ্চয় মরে গেছে কদ মাতা নিশ্চয় মরে গেছে অমান কান আবুদুল্লাহ আর যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো আল্লাহ হাইয়ুল্লাহ ইয়ামুতু নিশ্চয় আল্লাহ তালা জীবিত তিনি মরেন না জীবিত কে চিরঞ্জীব একমাত্র কে এই কথা বলে তারপরে তিনি ওই আয়াতটা পাঠ করেছেন অমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন কাবলিহির রসুল আফাই মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে অমরের হাত থেকে তরবারি পড়ে গেছে সাহাবা একরাম বুঝতে পারলেন আল্লাহর নবী আর নেই এইভাবে আল্লাহর নবীর মৃত্যু নিশ্চিত হয়ে যায় এরপরেও যারা বলে আল্লাহর নবী জীবিত কবরে বসে সবই দেখেন তাহলে তাদেরকে আমি জিজ্ঞেস করি আল্লাহর নবীকে কবর দেওয়া হলো কেন কেউ আছে হাত বের করে দেয় এদেশের শীর্ষ পর্যার আলেন একটা বড় মসজিদের খতিব আর ঢাকার বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল আবার একটা হকানি পীর দাবিদার একটা জামাতের আমিরও সে জামাত ইসলাম না আবার দাওয়াতুল হকের আমির এটা ক্লিয়ার করে দেওয়া উচিত তিনি একটা বই লিখেছেন হায়াত রেফাই কি বইয়ের নাম হায়াত রেফাই রেফাইর জীবন কারণ রেফাই আরব দেশে কিছু লোক আছে ধনী লোক রেফাইরা টাকা দেয় ওই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা করা যায় এমনি দেখবেন আমাদেরকে অনেকে বলে আহলে হাদিস অমুক তমুক আমরা কি আহলে হাদিস আহলে হাদিসদের বিরুদ্ধে আমার লেকচার হচ্ছে আমি সব ফেরকার বিরুদ্ধে আমি পরিষ্কার করে দিয়েছি গত জুমাতে আমার লেখার মাধ্যমে কিতাব দাওয়ার মধ্যে পরিষ্কার করে দিয়েছি আমাদের পরিচয় আমাদের আকিদা আমাদের কাজ এই কেতাব দাওয়া পাওয়া যাবে নিয়ে পড়বেন ভালো করে এরপরে আল্লাহর কথম মিথ্যা কথা বলবেন না ধোকা দিবেন না আমাদেরকে কালারিং করবেন না আমার পরিচয় মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা আমাদের বাপ আমাদের বাপের নাম রেখেছে মুসলিম আমরা সেই মুসলিম অবস্থায় আছি বাপের নাম চেঞ্জ করি নাই তোমরা বাপের নাম চেঞ্জ করেছো আল্লাহ আমাদেরকে বলেছেন এই মুসলিম হিসেবে পরিচয় দাও ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওই ব্যক্তির চেয়ে ভালো আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ও আমিলা সালিহান নিজে নেক আমল করে ও কালা এবং সে ঘোষণা করে ইন্নানি মিনাল মুসলিমিন আজ নিশ্চয় আমি একজন মুসলিম আমি কি দাওয়াতের মধ্যে মুসলিম পরিচয় মুসলিম এরপরে মরতে হবে মুসলিম অবস্থায় তাও কোরআনে বলা হয়েছে আল্লাহ তারা বলছেন মুসলিমুন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভাবে যেভাবে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না খবরদার তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা তুম মুসলিমুন মুসলিম থাকা অবস্থায় ছাড়া কি অবস্থা ছাড়া আল্লাহ বলছেন মুসলিম অবস্থায় মরছে না কোনো দল নিয়ে মরতে বলছে কোন দলীয় পরিচয় থাকবে আর কবরে গেলে প্রশ্ন যে মা দিন উকা তোমার দিন কি ছিল উত্তর আসবে কি আলে হাদিস হানাফি সাফি মালিকি হাম্বলি তিস্তি কাদেরি নকশাবন্দি কোন পরিচয় আছে এই পরিচয় ফেরেস্তার বলে তুমি জানি না আমাদেরকে শিখানো আছে ইসলাম কম্পিউটারে ফিট করে দেওয়া আছে ইসলাম আপনি এখানে আর কিছু যোগ করলে ওটা আসবে তো ফেরেস্তা তো কম্পিউটার ওদের বলা আছে প্রশ্ন তিনটা করবা দিন সম্পর্কে প্রশ্ন করলে উত্তর হবে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আসলে তারা মানবে এটা এমন পিটার মারবে একটা সত্তর গল্প দিচ্ছে নিয়ে যাবে এই জন্য মনে রাখতে হবে আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিমের বাইরে আমাদের আর কোনো পরিচয় আমাদের সংবিধান কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নার আলোকে এজমাকে আস আমরা মানি আমরা ছাগলের লাদাকে তনাবুর উপরে কেয়াস করি এই কেয়াস মানি না আল কেয়াসুল মুস্তাম্বাত মিনাল কিতাব সুন্না যেই কেয়াস কিতাব সুন্না থেকে বের করা হয় সেই কেয়াস আমরা মানি ওয়াইজমাউল উম্মাহ উম্মতের এজমা যে সমস্ত বিষয়ের উপর হয়েছে কোরআন সুন্নার যে সমস্ত মাসাইলের উপরে উম্মতের এজমা হয়েছে আমরা সেগুলো মানি এর মানে এই নয় যে আমরা কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করি মাজাহাবের বিষয়ে আমার আকিরা পরিষ্কার করা হয়েছে আপনারা দেখেন আমি পরিষ্কার লিখে দিয়েছি মাজাহাব ফেকি মাসাইলের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এগুলো পরিষ্কার করবেন আপনারা যারা এখানে আসেন আমাদেরকে মহব্বত রাখেন ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনার জন্য মহব্বত করি সেজন্য আমাদের আকিদা ক্লিয়ার করে দিয়েছি যদি কোরআন সুন্নার ভিত্তিতে কোনো ভুল থাকে আমাদের সংশোধন করে দিন তবা করব আর ভুল না থাকে তাহলে নিজেরা তবা করে এই ইসলামের পথে চলে আসো আল্লাহর পথে চলে আসো বিভ্রান্তি করে মানুষকে গোমরা করো না আল্লাহ নবী জীবিত কাজী সব জায়গায় হাজির নাজির এরপরে দাঁড়াইয়া মিলাদ পড়া শুরু হয়ে যায় নবী হাজির হয়ে গেছে এখানেও যুক্তি ক্লাসে টিচার আসলে ছাত্ররা তাকে দাঁড়াইয়া সম্মান করে নবীকে এর চেয়ে কম তাকে দাঁড়িয়ে সম্মান করব না আসুন আপনার আমার চেয়ে যারা নবীকে বেশি ভালোবাসত আল্লাহর নবীর মহব্বতে দিন কায়েমের জন্য আল্লাহর নবীর নির্দেশে যারা জীবন বিলিয়ে দিত সেই সাহাবাহিক রামদের সম্পর্কে শুনুন হাদিসটা আছে তিরমিজি শরীফের দুই হাজার সাতশো চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহর নবীর খাদেম আন রবি রাজি আল্লাহ তার আনহু আনাস রাজি আল্লাহ তার আনহু বর্ণিত আনাস রাজি আল্লাহ তা আনহু যিনি আল্লাহর নবীর দশ বছর খ্যাতমত করেছেন তিনি বলছেন খদাম তো রসুল আল্লাহি সাল্লাহ আলাইসাল্লামা আমি আল্লাহর নবীর খেদমত করেছি আশারা চিনি না দশ বছর পর্যন্ত এর মধ্যে আল্লাহর নবী কোনোদিন বলেন নাই এই কাজটা কেন করলে অথবা কেন করলে না এই আনাস রবি আল্লাহ আনহু আল্লাহর নবীর মৃত্যু পর্যন্ত তিনি খেদমত করেছেন তিনি বলছেন লামিয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে বেশি প্রিয় আর কেউ ছিল না এটা একটা ভূমিকা দিলেন তোমরা যারা নবীর আশেক দাবি করো ছেলে মেয়ে দেখা যায় একটু বললে নবীর সুন্নাতের বিরুদ্ধে চলে যায় বউ দাড়ি কামাইতে বললে দাড়ি কামাও অথচ আল্লাহর নবী বলেছেন দাড়ি রাখো বউ বলছে দাড়ি কাটো এখন নবীর মহব্বত বাদ দিয়ে বউর মহব্বত অগ্রাধিকার পেয়েছে আশেকের আসুন আল্লাহর নবী সাল আলাইসালাম বলেছেন সন্তানদেরকে কোরআন শিখাও তুমি নবীর সন্তান তুমি নবীর উন্মত হইয়া আশেক দাবি করো সন্তানদেরকে কোরআন শিক্ষা না দিয়ে খ্রিস্টানদের স্কুলে পড়ে এরপরে আবার আশিকের আসুন আল্লাহ নবীর উম্মতদেরকে ফিলিস্তিনে আফগানিস্তানে কাশ্মীরে আরাকানে মালিতে সিরিয়ায় সব জায়গায় নবীর উম্মদেরকে জবাই করা হচ্ছে তা দেখে তোমার কোনো ভিতরে অনুমতি নাই আর তুমি দাবি করছো কি জেনে রাখো এই জন্যই তিনি ভূমিকা দিয়েছেন লাম ইয়াকুন শাখসুন হাব্বা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবীর সাহাবিদের কাছে আল্লাহর নবীর চেয়ে বেশি প্রিয় কেউ ছিল না ওয়াকানু ইদা এই সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে দেখতেন যখন নবীকে দেখতেন সরাসরি দেখতেন লামিয়া কুমু তারা নবীকে দেখে লামিয়া কুমু লাহু নবীকে উদ্দেশ্যে দাঁড়াইতেন না নবীর উদ্দেশ্যে দাঁড়াইতেন না লামিয়া কুমু দাঁড়াইতেন না কেন দাঁড়াইতেন না কেননা তারা জানতেন যে আল্লাহ নবী সাল্লাম এটা পছন্দ করেন না দুই হাজার সাতশো চুয়ান্ন নম্বর হাদিস এরকম ভাবে আল্লাহর রসুল সাল্লাম আরা খালিসে বলেছেন তিরমিজি দুই হাজার সাতশো পঞ্চান্ন মোসান্নাফে জাবি সাইবার পঁচিশ হাজার পাঁচশো বিরাশি নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাম বলছেন হাদিসটা বর্ণিত আছে ইবনে সফওয়ান থেকে এবং আবি মিজলাস রাজিল থেকে আল্লাহর রসুল সাল্লাম বলছেন মান সাররাহু আইয়াতা মাসসালাহুর রিজালু কিয়ামান যে ব্যক্তি চায় যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক যে ব্যক্তি চায় লোকেরা তাকে দাঁড়িয়ে থাকুক সে আসবে প্রধানমন্ত্রী আসবে মন্ত্রী সাহেব আসবে বড় হুজুর আসবে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করুক আল্লাহর রসুলাম বলছেন মানসার রাহু যে ব্যক্তি খুশি হয় আইয়াতা কেয়ামান লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক নার সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় সেজন্য তার ঠিকানা কোথায় নির্ধারণ করে নেয় আল্লাহর নবী এত কঠোরভাবে বলেছেন এরপরে আবার আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম দাঁড়ানো পছন্দ করবেন এমনি ভাবে শুনুন আরো এক হাদিস মিসকাতে বাবুল কেয়াম একটা অধ্যায় আছে ওখানে হাদিসগুলো আছে দেখে নেবেন আল্লাহর রসুল সাল্লাহ সাহাবিরা আল্লাহ নবী নিজে বলেছেন লা তোমরা দাঁড়াইও না কামা ইয়াকুমুল যেমনি ভাবে আজমিরা অনারবরা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে বোঝা গেল স্কুলে দাঁড়াইয়ে সম্মান করে এটা কাদের কাজ আল্লাহ নবীর যুগেও ছিল নতুন কিছু না আল্লাহ নবী প্রতিবাদ করেছেন যেরকম ভাবে আজমিরা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে তোমরা তা করো না আল্লাহ নবী পরিষ্কার বলে দিলেন আমরা এর পরও চোদ্দশো বছর এসে পরে এসে তুমপে লাখ ও সালাম দাঁড়িয়ে গেল নবীর সম্মানার্থে এগুলো হচ্ছে আল্লাহর নবী যে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীদের দিন কায়েমের জন্য তিনি আগমন করেছেন আল্লাহর নবীদের মিশন নিয়ে আগমন করেছিলেন কোরআন পরিষ্কার বলছে হুয়াল্লাযী বিল হুদা কুল্লিহি আল্লাহ তাআলা রাসূলদেরকে হেদায়েত এবং দিনে হককে প্রেরণ করেছেন কি জন্য আই এই দিনকে বিজয়ী করার জন্য আলা দিন কুল্লিহি পৃথিবীর যত মতবাদ যত ধর্ম যত কর্ম সব কিছুর উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা নবীর ফুলদেরকে প্রেরণ করেছিলেন সে দিন বিজয়ের কোনো ভূমিকা নাই এমনি ভাবে আজকে আল্লাহর বিধানকে উপহাসের পাত্র বানানো হয়েছে আমি প্রায় বলে থাকি আল্লাহর বিধানে আছে চোরের হাত কাটো আমার দাঁতি বলল চোরের হাত কাটলে খাইবেটা কি মজাক করা শুরু করেছে আল্লাহ বলছেন জেনাবে বিচার বন্ধ করতে হলে ওদেরকে একশো দোররা মারো আর নাহলে পাথর চোর হত্যা করো বিবাহিত হলে পরে আইনগুলো কার আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে আল্লাহ তারা হুকুম করেছেন মূর্তি ভাঙ্গ আল্লাহ নবী মোহাম্মদ মূর্তি ভেঙ্গেছেন ইব্রাহিম মূর্তি ভেঙ্গেছেন আমার জাতি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মূর্তি পূজার দিকে জাতিকে নিয়ে যাচ্ছে এই জন্য কোনো প্রতিবাদ নেই আশেখের আসল এমনি ভাবে আল্লাহর নবীর সুন্না শোনো এক ওসমানকে বন্দী করা হলো আল্লাহর নবী নিজের জীবন চোদ্দশো সাহাবায় কেরাম জীবন দেওয়ার জন্য তৈরি হলেন আজকে হাজার ওসমানকে ফিলিস্তিনে বন্দি করে নির্যাতন করা হচ্ছে কাশ্মীর হত্যা করা হচ্ছে আফগানিস্তান হত্যা করা হচ্ছে ইরাকে হত্যা করা হচ্ছে মালিকে হত্যা করা হচ্ছে উজবেকিস্তান হত্যা করা হচ্ছে কাশ্মীর হত্যা করা হচ্ছে আরাকানে পড়ানো হলো এরকম গোটা বিশ্বব্যাপী আল্লাহর নবীর উম্মদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে আশেখের আসলরা মিষ্টি খাচ্ছে আর সম্মেলন করছে এই জন্য মনে রাখতে হবে কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আপনি লোকদেরকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নি তাহলে তোমরা আমার ইত্তেবা করো আনুগত্য করো নাকি মিছিল বের করতে বলেছেন এই জন্য বিষয়গুলো ক্লিয়ার করতে হবে আকিদার বিষয় আজকে আমরা দুইটা বিষয় ক্লিয়ার করেছি একটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবং যত নবী অলি বলেন কেউ আলিমুল গায়েব না আলিমুল গাইব একমাত্র কে আলিমুল গাইবের ব্যাখ্যা আমি দিয়েছি আলিমুল গাইবের এক অর্থ হচ্ছে এই যে জানানোর পরে জানা এটা আমরাও জানি আমরা বিশ্বাস করি জান্নাত আছে জাহান্নাম আছে পুলসরাত আছে আমাদের রসুল ছিলেন আমরা এগুলো বিশ্বাস করি না আমরা কোনটা দেখেছি এটা হলো এক প্রকার গায়েব মানে শুনে শুনে জানা আর একটা হচ্ছে আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব নিজের থেকে নিজের জানেন কারো জানানো ছাড়া মাধ্যম ছাড়া সরাসরি নিজের থেকে জানেন এই অর্থে আলিমুল গাইব শুধুমাত্র কে এই অর্থে কোনো নবী রসুল আলিমুল গাইব নন এই অর্থে কোনো মানুষ আলিমুল গাইব হতে পারে না এই অর্থে ফেরেস্তা আলিমুল গায়েব না দিন আলিমুল গায়েব না একমাত্র আলিমুল গায়েব কে এটাই মমিনদের চূড়ান্ত বিশ্বাস এটাই ইমানের অঙ্গ আল্লাহ সুবহানাহু আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু নবী মুহাম্মদ